এর কিছু অংশ পেশ করা হয়েছে হালাল মিউজিক কেন জরুরি এটা আল্লাহর হুকুম হালাল খাওয়া পরিবারকে হালাল রিজিক খাওয়ানো আল্লাহ একদিকে এটা ভারত লক্ষ্য আলমী কোরআন একাডেমি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এর জন্য চেষ্টা ফিকির করা ইবাদত আল্লাহ হুকুম মনে করে নবী করিম সাল্লাহ তরিকা মনে করে যদি এর জন্য চেষ্টা করা হয় ফিকির করা হয় এটা ইবাদত আমি বলেছি নবী আলাইসালামের জমানায় বকরিও চালাইছে যেটা মনে হয় চাকুরি বলা যায় আমাদের বর্তমান জমানার পরিবেশ তিনি খাদিজাতুল কুমরা রাজিয়াল্লাহ মাল নিয়ে ব্যবসা করেছেন মাল ওনার শ্রম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ লাভ হাত করে নিয়েছেন ব্যবসা তিনি ব্যবস্থাও করেছেন তিনি কৃষিকাজও করেছেন তিনি একজন যোদ্ধা হিসেবে যোদ্ধায় হিসেবে যে গরিমাতের জমিন তৈরি দিলেন তো সেই জমিনে তিনি গাছও লাগাইছেন দেখা যাচ্ছে যে ওনার হায়াতে চাকরি বলেন ব্যবসা বলেন কৃষি বলেন সবখানে নমুনা পাওয়া যায় উন্মতের জন্য সব লাইনে তিনি নমুনা রেখে গেছেন কাজে একজন মুসলমান সে হাত ব্যাংকে বসে থাকবে যে আল্লাহ ভয় দেখাইব একজন মুসলমানের জন্য যায় জায়েজ নয় নিজেকে দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি আপনাকে আমাকে চেষ্টা করতে বলেছেন হালাল লাইনে হালাল লাইনে চেষ্টা করতে বলেছেন হালাল লাইন বলতাম জানা এটা আল্লাহর হুকুম নবী করিম গত জমা আগের জমাতে ইসলামী শরিয়াতে বেচা কেনা কাকে বলে এর সংজ্ঞা ব্যয় করে মালের পরিবর্তে মাল না হবে পরিষ্কার দাম ঠিক করে উভয় সম্মতি করুন মালের পরিবর্তে মাল সরিয়াতিরা মাল বলে স্বীকৃতি দেয় নাই সেটার কোন কেনার বেচা চলবে না শুকরকে সরিয়াত মাল বলে কোন মাল মদ কোন মাল নয় মরা গরু কোন মাল নয় তো বহু জিনিস আছে শরীর কোন মাল বলে সুতরাং এগুলোর কাছে কিনাই হচ্ছে বিভিন্ন গোনার হাতিয়ার রামদাসের হাতিয়ার শরীরের দৃষ্টিতে কোন মাল নয় সুতরাং এগুলো কেনা বেচায় যায় সিনেমার টিকিট থিয়েটারের টিকিট নৃত্য অনুষ্ঠানের টিকিট এগুলো কোন মাল নয় কেনা বেচাই হতে পারে মাল হয়েছে মাল হওয়ার পরে মূল্য নির্ধারণ করতে হবে মূল্য নির্ধারণ না করে রাখলেন দুজন গোনাগার হবে আল্লাহ দরবার মূল্য নির্ধারণ করতে হবে তো উদাহরণ দিলে বুঝে আসবে আপনি দোকানদার তাকে বললেন যে এইটা যদি নগদ নাও দাম হলো একশো আর যে এক মাসের বাকি নাও দাম হলো একশো দশ টাকা সে বলল ঠিক আছে ঠিক আছে কোনটা ঠিক আছে আমি তো দুটা কইতে নগদ দিলে এই দাম এক মাস পরে বিল দিল এই দাম কোন ঠিক আছে আপনার দুটা ভালো ঠিক আছে এটা শরীরের দৃষ্টিতে কোনো কেনাবেচা হয়নি দুজন গুণাগার হয়ে গেল কেনাবেচা নষ্ট হয়ে গেলে সেটাকে শরীরের দৃষ্টিতে সুদী কারবার করে খুব ভালো করে বুঝতে রাখেন <coughs> হাজার রকম সুদ আছে যেটা গলত রেখে সুদে একই গোনা যিনি দোকানদার তার দায়িত্ব ছিল একটাকে তার থেকে নির্দিষ্ট করে দাও তুমি কোনটা করবা বলো নগদ দেবা দেখা দাও আমরা আচ্ছা, ওটা নির্দিষ্ট করো তুমি বাকিতে দিচ্ছ মাসের শেষে টাকা দিল যেইটা হোক ওটা চূড়ান্ত করতে হবে পরে খরিদ্দার আলাদা অনেক সময় করা হয় না উভয় ব্যক্তি গুণাগার হয়ে যায় এই জন্য বলছিলাম নির্দিষ্ট হয়ে গেছে হবে কোনটা হবে এবং সম্মতির সাথে হইতে হবে সম্মতি লাগবে অনেকটা অনেকে গায়ের জন্য দাঁত দিয়ে দেয় পাওয়ারফুল ব্যক্তিরা গায়ের জোরে দাঁত দেয় প্রধানটা বেচারা শুধু বলতে অফিসার মানুষ আবার থানায় রয়ে হ্যাঁ পিটানি ওই মানে টাকা দিয়ে কিনলো আলাদা টাকা দিয়ে কিনলো যেখানে সন্তুষ্টি পাওয়া যাইতেছে না হালাল সম্পূর্ণ সন্তুষ্টির সাথে হইতে হবে এক টাকা মূল্য নির্ধারণ করা একতরফা মূল্য নির্ধারণ করা দুই তরফা করতে হবে আলাপ আলোচনা হবে উভয়ের সন্তোষের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা উনি এক করে দিলেন ইসলাম স্বীকৃতি দেন এই হলো কেনার সংগ্রাম মাল হইতে হবে মূল্য নির্ধারণ করতে হবে এবং সেটা উভয়ের সন্তুষ্ট চিত্তে হইতে হবে তিনটা জিনিস একসাথে পাওয়া গেল এটা হলো শরিয়ার সম্মত যাচাই আমি বলেছিলাম একটা তো টাকা দিয়ে মাল নেওয়া হয় এটা হচ্ছে আমার কোন শর্ত নেই এটা হালাল এই তিনটা শর্ত পাওয়া গেলে হালাল কিন্তু এইটা ভাষা আগে বলে বলেছিলাম মাল দিয়ে মাল নেবেন এমনি ধান দিয়ে বীজ ধান দিবেন সাধারণ ধান দিয়ে বীজ ধান দিবেন একই মাল এইখানে কম বেশি করা সুবিধা আছে তাহলে এক মন দিয়ে এক মন নিতে পারবে এক মন দিয়ে ওটা ভালো কোয়ালিটি বলে কিন্তু সেটি নিবেন সুদি কারবার তাহলে আর মাল দিয়ে মাল না দিয়ে টাকা দিয়ে কেনেন ধান দিয়ে ধান নেওয়ার দরকার নেই টাকা দিয়ে গেলেন তো মাল দিয়ে মাল নিতে গেলে উভয় সাইডে পরিমাণ সমান রাখতে হবে তা না হলে ছুটি কাটা আর একটা বলেছিলাম টাকা পয়সার কেনা বেচা আমাদের টাকা পয়সা ভাঙ্গাই বা টাকা দিয়ে স্বর্ণ রূপা কিনি টাকা পয়সা ভাঙ্গাই অথবা ফেরা টাকা বদল করি অথবা টাকা দিয়ে স্বর্ণ রূপা কিনি একদিনও তাকে সরিয়াতে দিচ্ছে টাকা পয়সার কেনা হতে করে অলঙ্কার কিনলেন ওই জামানায় টাকা পয়সা হচ্ছে স্বর্ণ রূপা স্বর্ণেরটা নাম ছিল দিনার রূপারটার দাম ছিল দীর্হাম দিনাম এখন যত স্বর্ণের টাকা পয়সা নেই রূপার টাকা পয়সা নেই কিন্তু টাকা দিয়ে যা কিনবেন এখনো সরিয়াতে ওই একই অবস্থান অলঙ্কার কিনতেছেন কিন্তু এটা টাকা দিয়ে টাকা কেনা ব্যবসা তিনটা হল স্বর্ণ রূপা ব্যবসা কেনা করলেন ষোলো টাকা বদল করলেন টাকা ভাঙ্গাইলেন কয়েন দিয়ে নগদ টাকা নিলেন দোকানদাররা বেশি টাকা দিয়ে কত করে একশো দশ টাকা দিয়ে একশো টাকা কয়েন নেয় কয়েকটা শুরু হয়ে গেল এগুলোকে আরবিতে বলেন বায়ুর সরব উভয় পক্ষ সমান হয়েছে বেশি টাকা হলে সমান সমান হচ্ছে তারা একশো দশ টাকা দিয়ে একশো টাকা পয়েন্ট দিচ্ছে সুদি কারণ যাদের প্রয়োজন পড়ে তারা হালাল পদ্ধতি জানার জন্য ফতোয়া চাবে আমাদের প্রয়োজন পড়ে বেশি না দিলে দেয় না কিভাবে যায় সেরা দেখা বদল করতে হয় সেখানে একশো টাকা দিলে আপনাকে নব্বই টাকা দিব কম বেশি বললেন সুদি না দেয় ওকে বলেন আমি একশো তেরো টাকা দিব তুমি আমাকে একশো টাকাই দিবা নূতন বাকি তোমার এটাকে পরিবর্তন করার জন্য কোন ব্যাংকে দেখতে হবে এর জন্য আমি তোমাকে খরচ দিব বুঝাই বলে ওরে দশ টাকা পাইলে তো হলো তুমি আর একভাবে দেন জায়েজ ভাবে দেন আমার একশো টাকা তুমি একশো টাকাই দিবা আমার সময় নেই বাংলাদেশ ব্যাংকে যে পরিবর্তন আমার তোমার সময় আছে আমি তোমাকে পথ খরচ দিচ্ছি আরো কিছু পারিশ্রমিক দিচ্ছি তুমি করে না তো আমার একশো টাকা একশো টাকা দেবে এখানে কম দিবা ওইটা আলাদা দিব তোমাকে যায় যায় এখন থেকে করা হচ্ছে সব গোনাগার গোনাগার হচ্ছে না জানার কারণে ছিল আমি গত তোমার আগে যা বলছিলাম টাকা বাজারের ফোন আজাহাজ করা হয় পাঁচশো টাকা মাগাইতে গেছেন ওর কাছে নেই পাঁচশো টাকা দাম তিনশো টাকা দিয়ে দিল আর দুশো পরে নিয়ে তো সেই ছুটি কারবার টাকা পয়সা বেসা কেনা এক্ষুনি শেষ করতে হবে লেনদেন একদম ক্লিয়ার করতে হবে কেউ কারণে কিন্তু পাবে না যদি বাকি থাকে উভয় ব্যক্তি গোনার আছে শরিয়াত শুধু মসজিদের মধ্যে না শরিয়াত আপনার ঘরে শরিয়াত আপনার দোকানে শরিয়াত আপনার অফিসে মুসলমানের সব কর্মকাণ্ড শরিয়াত এইখানে আমরা বোমা হয়েছি মাইল খাইছি আল্লাহর গজবের দেওয়া দিতে শরিয়াতকে মসজিদের মধ্যে আটকে দিচ্ছে বেড়ে দিয়ে আসছে লাইব্রেরির দায়িত্ব করো এরকম না তো অন্যান্য কাফেরদের ধর্ম হিন্দুদের ধর্ম ওই পূজার মন্দিরের মধ্যে সরিয়ে বাইরে তাদের কোনো সরিয়ে তাহলে আপনারটা হিন্দুদের পার্থক্য কি হবে আপনারটা হিন্দুদের পার্থক্য কি আল্লাহ রসুল কমপ্লিট সরিয়ে নিয়ে আসছেন সব জায়গায় সরিয়ে যাতে আপনি ভাঙাইতে গেছেন সাতশো টাকার নোট তিনশো টাকা লয়ে আসলেন না যায় তখন যে পুরা দিতে পারে না সাতশো টাকা ভাঙতি বাড়তেন ভাঙতির লেনদেন হবে আপনি তার থেকে তিনশো টাকা খরচ পাঁচশো টাকা জামানত রাখেন তিনশো টাকা আমাকে খরচ করে আমার যোগ করা হয় পাঁচশো টাকা তোমার আমানত রাখতে পারেন তাহলে সে কাজে লাগাইতে পারবেন জামানত রাখতে পারেন তাহলে বেচারা কাজে লাগাইতে আপনি যখন করবেন এই লেনদেন করবেন পরে এক সময় যে আমানত বা জামানত ফেরত দিবেন দিয়ে হচ্ছে তিনশো টাকা খরচ কি করবেন শোধ করে জানলে আরাম থেকে বাঁচার জন্য ভালো রাস্তা আছে প্রত্যেকটা জায়গায় স্বর্ণ দোকানে আলঙ্কার কিনতে গেছেন এক হাজার টাকা খরচ করে গেছেন দোকানদার আপনার বিশ্বস্ত সে বাকি দিতে রাজি আছে সে বাকিতে কিনলে আপনি গোনাগার হতেছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছেন আল্লাহ এগুলো বাকি কেনার উপর জায়জ করেন এগুলো খুব বেশি আপ ডাউন করে খুব বেশি ঘন্টায় ঘন্টায় এর জন্য কোন বাকি জায়গ রাখা হয়নি ধর বিশ্বাসই করে কিন্তু ওর কাছে এক হাজার টাকা খরচ দেন দোকানদারকে নিয়ে স্বর্ণের দাম করা যাবে স্বর্ণের দাম বাকি থাকবে আর আপনি তার থেকে এক হাজার টাকা খরচ দিচ্ছেন টাইম দেন কালকে দিবেন পরে দিবেন যায় হয়ে গেল একভাবে করা হয়েছে হারা সুদি কারবার ওইটা আবার দায়ের ধরে করার অর্থ শরিয়াতে দিন শরিয়াতে দিন এটা শোনাইছিলাম আপনাদেরকে যাদের আবু হরাইরা খাইবার থেকে ভালো কোয়ালিটি খেজুর আনলেন আল্লাহ রসুল বললেন খাইবারের সব খেজুর এরকম না শুধু এর এক কেজি নিতে গেলে অন্যটা দুই কেজি দিতে হয় আমি দুই কেজি দিয়ে আপনার জন্য ভালোটা নিয়ে আসি আল্লাহ রসুল সাল্লাম বলেন দুটা একই ধরনের জিনিস এটাও খেজুর ওটাও খেজুর এক ধরনের জিনিস একটু বেষ্টন করলে সুদ হয়ে গেছে সুদের গ্রহণ করলে এটাও এবার আমার দাম এই ব্যবসাকে বাতিল করে দেবে সুদ হয়েছে কি করতে পারো তোমার তুমি তো দুই কেজি দিয়ে এক কেজি নিচ্ছ তোমার দুই কেজি টাকায় বিক্রি করো ওই ব্যক্তির কাছে বা মার্কেটে টাকায় বিক্রি করো টাকা পেয়ে ওই টাকা দিয়ে এর এক কেজি গেল ডাইরেক্ট করছিল ডাইরেক্ট করলে হয়ে গেছে আরাম হয়ে গেছে ডাইরেক্ট ইনডাইরেক্ট করলে আমার হয়ে গেছে কথা বললে একই তো হবে আল্লাহ রসুল শিখাই দিতে আল্লাহ রসুল শিখাই দিতে আমি খারাপ খারাপ করে একই তো হবে ব্যবসায় দুটো গেলে আগে চলে একটা দুই কেজি দিয়ে এক কেজি নিচ্ছেন হারাম হয়েছে এখন তো দুই কেজি আপনি বিক্রি করতেন ওর কাছে করতে পারেন আট পাঁচ কেজি আপনি করতে পারেন টাকা নিয়ে নেবেন আপনার দুই কেজির দাম বিশ টাকা আর ওর তার এক কেজির দাম বিশ টাকা টাকা নিয়ে টাকা হাতে নিয়ে ওই টাকা দেখে নেবেন রেজাল্টে দেখতে একরকম কিন্তু একটা ব্যবসা করলে শুধু কারবার হয়েছে দুটা ব্যবসা কেনা করছেন হালাল হয়ে গেছে এই হলো মুসলমানের আর কি মুসলমানের তো আর কি আল্লাহ হুকুম তালাশ করেন ওটা বাস্তবায়ন করে মুসলমানের তো আর কি এটা যে এই জায়গায় আল্লাহ হুকুম কি আমার আল্লাহ কি বিধান দিয়ে রাখছেন ওটা আমাকে তালাশ করবেন করতে হবে ওটা করতে হবে আপনার আত্মা কোনো কাজ নেই আপনার মধ্যে কাফের মধ্যে পার্থক্য কি পার্থক্য তাদের প্রত্যেকটা বিধান আপনি এক লাখ টাকা পড়া পাইলেন একটা কাঁচারে পাইলেন চুপচাপ পকেটে ঢুকাই দিলেন আপনি তো পারবেন না কেউ দেখতেছে না কেউ দেখতেছে না তা আপনি পকেটে ঢুকাইতে পারবেন না আপনাকে অ্যালার্ম দিতে হবে ভাই অমুক এলাকায় বেশ কিছু টাকা পাওয়া যাবে তার হয় প্রমাণ দিয়ে নিয়ে দেবেন এলান দিতে হবে কোন লোক দেখতেছে না আল্লাহ ছাড়া কোনো দেখনেওয়ালা নেই চাঁদের পকেটে ঢুকাইতে পারতেছেন কেন আপনার আল্লাহর সাথে যোগাযোগ আপনার কিন্তু কাফের তার তো আল্লাহ নেই তার তো কোনো আল্লাহ নেই সে এটাকে সুবর্ণ সুযোগ মনে করে পকেটে ঢুকাইছে হজরত মৌলানা আশরাফ আলী আনবের রহমাতুল্লাহ রেখে একটা খ্রিস্টান প্রশ্ন করছিল যা আমাদের ইমানের কথা বলেন আল্লাহ তাহলে বিশ্বাস রাখতে হবে ফায়দা কি ফায়দা কি তো নলার আস্থা ফলে থানবে রহমাতুল্লাহ আলাই গত শতাব্দীর মোতাবিক কাঁচা কথা কোরআন হাজির করে লাভ নেই পরে দুনিয়া দিয়ে বুঝাই দিল ইমানের ফায়দা জানতে চাও ফায়দা জানো তুমি আর তোমার বন্ধু সমর্থন তুমি শারীরিক দিকে দুর্বল তোমার হচ্ছে এক লাখ টাকা তোমার বন্ধু শারীরিক দিক দিয়ে খুব স্ট্রং তার এত পয়সা করে এখন মরুভূমিতে সতত রাত্রে এক পাহাড়ের পাদদেশে ঘুমায় আসছে এখন শয়তান পর বন্ধুকে ধোকা দিল আচ্ছা, আমি যদি এই দুর্বল বন্ধুর গলাটা টিপ দিয়ে এক লাখ টাকা নিয়ে নেই কোন লোক জানবে না বুঝবে না কোনো ভূমি শত শত মাইলের মধ্যে একটা পদ্ধতি পাওয়া যায় ধরা পাওয়ার কোনো আশঙ্কা নেই আমি গরিব মানুষ রাতারাতি কি হয়ে গেল বড় লোক হয়ে গেল উনি খ্রিস্টানকে জিজ্ঞেস করলেন তোমার কাছে এই মুহূর্তে তোমার যান মাল নিরাপত্তার কি ব্যবস্থা আছে ওতে করতে পারে এতে বাঁচার কি ব্যবস্থা খ্রিস্টান কোন ব্যবস্থা কিছু পারবে আমার কাছে এই মুহূর্তে কোন ব্যবস্থা নেই করলে সে করতে পারে হজরত খানবের হতে বলেন শোনো ইসলাম একটা ব্যবস্থা ওই ব্যবস্থার না হলে ইমান তোমার বন্ধুর দিল যদি ইমান থাকে দুনিয়ার কেউ না দেখুক আমার আল্লাহ দেখতেছে তার কাছে আমাকে ফিরে যেতে হবে জবাবদি করতে হবে এই যে ইমান এই ইমান তাকে এই কাজ করতে দিবে না বুঝলাম কেউ দেখবে না কিন্তু আল্লাহ থেকে কেন্দ্রে লুকাইব আল্লাহ থেকে কেন্দ্রে লুকাইব তার কাছে এই এক লাখ টাকা মালিক হওয়ার সুযোগ আছে এই সুযোগকে তখন ওই খ্রিস্টানে বুঝে আসছে মুসলমানরা ইমান ইমান করে যে কি জিনিস সে কি কাজে লাগে যে দান মাল নিরাপত্তায় এই ইমানের কি ভূমিকা আছে ওই খ্রিস্টানে বুঝে আসছে একবার এক সফরে আর তোমার ফারুক রাজিয়াল্লাহ ওনার তো করা দরকার একটা রাখালকে বলে যে তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করো আমার তো বিক্রি করার অধিকার নেই আমি তো একজন চাকর বলে এত শত শত বকরি আর তোমার তো ডাক্তার কথা বিশ্বাস করতেন না কথা তো সবার সাংঘাতিক পুজোর আল্লাহ কথা শুনলে মনে হবে এই জামানার জন্য পরে লেনদেন করে দেখেন যে আল্লাহ মানে কিনা তাও সন্দেহ বিশ্বাস করে তোমাদের ভারতটাকে পরীক্ষা করতে দেবে তাহলে আরো মিয়া এত শত শত বকরি তো মালিকীতে জমা আছে নাকি সবগুলো বুঝবে না কোনো মিথ্যা আছে কেন আগে তো বলো তো কোনো একটা নেকড়ে বাঘে নিয়ে গেছে তো ন্যায় মাঝে মধ্যে নেকড়ে বাঘে নিয়ে গেছে এই বয়েছে তাহলে আমার তুমি কি করবে তুমি তো টাকা পেয়ে গেল আমার কিছু লাভ হয়ে গেল ওকে পরীক্ষা করার জন্য কথাগুলো বলছে এতে খুব তাকোয়া দেখাইল আসলে কত তাকোয়া আছে তখন রাখাল বললো ছিল না খলিবাতুল মুসলিম না কে ওই ধরনের খলিবাত আলাদা কোনো লিবাস পোশাক ছিল একজন পাঞ্জাবি গায়ে জানে আলাম পোশাক এই খলিবাতুল মুসলিম কি দেখেন মাথায় দেখি এই প্রস্তাব শুনে রাখাল বন্ধুদের ফাইন আল্লাহ তুমি আমার দেখা পেশাব দিলা কেউ দেখবে না এখানে আমি আর তুমি আছি আমাদের মধ্যে কারবার হয়েছে আপনার মালিকও বুঝবে না বুঝলে দেখলে ভাইয়ের কথা বলে দিও আপনি যে হিসাব দিলেন তাহলে আল্লাহ গেল দুনিয়ার লোক তো দেখলো না আর একজন তো বয়ে রয়েছে এটা তো আপনার হিসাব কিতাবে আসলে এটা কি জবাব দিয়ে করা উনি বুঝলেন না আসলে এর অন্তরে কি আছে ইমান আছে সেই ইমানের কারণে যত তারা বুঝতে পারবে কোনো সমস্যা নেই মুক্তশিলা রাজি না আল্লাহ কি জবাব দিয়ে করবে এটার নাম ইমান এই ইমান যদি থাকে ফাঁকিবাজি ভাই ভাইয়ের অংশ প্রতারণা করতে আপন ভাই আর নিজের ভাইকে ঠকাই বাপের সম্পত্তি বন্টন করার ব্যাপারে আমাদের ঘটনা আসতে থাকে সমাজে কি ঘটতেছে ফতোয়া জানার জন্য সব আসতে থাকে আমাদের দেখি ছেলে বাপকে ঠকাই দিতে বাপের মেয়েকে ঠকাই দিতে এই দুনিয়ার জন্য যাই হোক আমি বলছিলাম বুদ্ধমানের দায়িত্ব এটাই যে প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ হুকুম জানবে ওটা বাস্তবায়ন করবে এর জন্য তার নাম দেওয়া হচ্ছে মুসলমান মাননেওয়ালা মাননেওয়ালা তাদের আপনার আমার শরীর মসজিদের মধ্যে সীমিত না দোকানও চালাইতে হবে ঘরও খাটাইতে হবে অফিসও খাটাইতে হবে সব জায়গায় খাটাইতে হবে তখন উদ্গুলো বিসিলমি কাপা আপনি আমি ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হইলাম তো হাঁটু ঢুকছে ইসলামের মধ্যে কোমর পর্যন্ত বাকিটা বাইরে এই চার আনা ইসলাম পরিপূর্ণ ইসলাম কাছে তো এই টাকা পয়সার কেনা বেচা বাইরের সরব বলেন একদম বন্ধুদের মধ্যে দুটো পক্ষ ক্লিয়ার হয়ে যেতে হবে বাকি থাকলে শুধু এই হলো আর একটা বলছিলাম সালাম টাকা এখন দিবেন মাল পরে নেবেন এখন টাকা মাল পরে এটাও সরিয়াতে যায় কিন্তু এখানে অনেকগুলো শক্ত টাকা দিবে মাল পরে নেবে তো মালের দাম পড়ে এটা বললে আমার এখন টাকা দিয়ে দিলাম একটা আচ্ছা, পোস্ট মাসে যে দরে হয় ওই দরে আমাকে দিয়ে দিচ্ছে তার মানে আপনি এখন দাম ঠিক করলেন না দাম ঠিক করলেন না এখন ঠিক করে দেন ওকে এত টাকা দরে তুমি ধার দিবেন মানে দাম ঠিক করে মালের পরিমাণ ঠিক করে কোন তারিখ দিবে তারিখটা ঠিক করেন শুকনো না ভিজা দিবে ঠিক করেন কোন স্থানে দিবে এটা ঠিক করেন এইভাবে আটটা সত্য সরিয়ে দিচ্ছে আটটা এই আটটা সত্য যে মানা হয় এই ব্যবসা খেলা দায় যাচ্ছে এখন টাকা দিবেন এক মাস বা কয়েক মাস পরে মাল নিবেন লাভের জন্য মানুষ করে দায়িত্ব আছে কিন্তু শর্তগুলো মানে না শর্তগুলো না মানার কারণে ওটা সুদি কারবার হয় যা লাভ হয় সব সুদ খাওয়া হয় শর্ত মানে নেই শরিয়াতে শর্তগুলো দিতে ওরা একজন লিখে রাখতে হবে চুক্তি নামার মধ্যে শর্ত না মানলে পয়সা পাবেন আপনি হারাম ভাবে পাইবেন আর আগে হারাম পয়সা নিলে হালালটাকে নষ্ট করে দিবে হালালটাকে নষ্ট করে দিবে হারাম পয়সা নিলে হালালটার বরকত নষ্ট হবে হালালটা দিয়ে আপনার জরুরত পড়া হবে বরকত খতম হয়ে গেল আরাম ভাবে পয়সা বাড়াইলে পয়সা বাড়ানো হবে না দোজকের আগুন আর দোজকের সাপৃচ্ছ বাড়ানো হবে এতগুলো করবে আরাম খাওয়া হলো বেবি বাচ্চাকে হারাম খাওয়ানো হলো হারাম শরীর দোদকের উপযুক্ত এটা আছে হালালটাও হারাম হয়ে গেল হালালের বরকত খতম অল্প মাল যদি বরকত হয় মাল অল্প হলে যদি বরকত হয় সব দরদ করা হবে মাল বেশি কিন্তু বরকত নেই কোন দরদ করা হবে অনেকে বন্ধের অংশ দেয় না বিবিকে মোহর দেয় না কেন তার টাকা কমে যাবে এদের টাকা বাড়াই হচ্ছে বন্ধের অংশ না দিয়ে টাকা কেমন বাড়ালো মানুষের কিডনি যখন কাজ করে না শরীর বুক খুলে দেয় এটা কি স্বাস্থ্য ভালো হবে লোকটা কিডনি ফেল করে স্বাস্থ্য তো ভালো হয়েছে ইডলি জাহান নামে লাগবে কিন্তু স্বাস্থ্য কি হয়েছে খুব ভালো হয়েছে এই বলা হবে কয়দিন বাঁচবে তো মরবে কিডনি ফেল করে শরীর ভুলে যায় কোন আহমকও স্বাস্থ্য বলে না তাহলে এই বিবিকে মোহর না দিয়ে বনকে অংশ না দিয়ে মাল বাড়াইলেন ওই কিডনি ফেল হলো স্বাস্থ্য মাল বাড়ছে সারা মাল বাড়ছে তারা ধ্বংসের সমান এর জন্য দিয়ে দেন মাল কম হোক দিলে কমে যাবে ঠিক আছে কিন্তু কমটায় আল্লাহ বরকত দিবে বরকত দিয়ে অনেক কাজের দ্বারা হয়ে যাবে তো বেশি টাকা দিয়ে হইত না বেশি টাকা দিয়ে হইতো না ওইভাবে টাকা বাড়াইবেন সব হাসপাতালে দিতে হবে কাজে লাগবে না একটা আরামভাবে বাড়াইবেন সব বেকার খরচ হবে যেখানে খরচ হওয়ার কোনো অর্থ নেই এই জন্য ওইভাবে বাড়ানো অনার্থ হবে ভোগের হবে কত লোক এইভাবে হারাম পয়সা হবে বিল্ডিং খারাপ হবে সাংঘাতিক বিল্ডিং বিল্ডিং কমপ্লিট এভাবে কি ভাই এত চতুর্দিকে হারাম নিলেন এই বিল্ডিং খারাপ করলেন কিন্তু সেই আপনাদের মতো ঢুকতে পারল কি ফায়দা হলো হারামটা দিয়ে তার তো কাজে লাগবে অপরদিকে সব হারামের দায় ব্যক্ত কাজে ভোগের তো হলো না আর হারাম বাজার হিসাব ও দায় দায়িত্ব আল্লাহ দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে এই জন্য হালাল ভাবে কম হোক এটা না আরাম ভাবে বেশি হইলে কোনো ফায়দা নেই তবে আমি আপনাদেরকে বলতেছিলাম চার রকম ব্যবসা কেনা ধান দিয়ে ধান দিলেন গম দিয়ে গম দিলেন একটা টাকা দিয়ে মাল নিলেন দুটা টাকা দিয়ে টাকা নিলেন তিনটা আগে টাকা পরে মাল চার রকম ব্যবসা কেনা হয় কোরিয়াতের জিনিস দিতে এখন যারা আমি হিন্দুর উপস্থিত আছি এইসব ব্যবসাকে রায় করিয়াছে কতগুলো উসুল ফর্মুলার আছে এগুলো জানতে যেমন একটা ফর্মুলা আছে ওলা তাবে মালাইসাইন্ডাক কত তোমার বলছে যে মাল তোমার কন্ট্রোলে নেই কবজায় নেই তোমার গোদামে নেই সে বিক্রি করো না আপনার রসুর মানা করতে চাই ওলা তাবে মালাই ছাড়েন তার এখন আমাদের দেশে যে মালের দাম বাড়ে কয়েকটা কারণ আছে শরিয়াতের দৃষ্টিতে একটা মৌলিক কারণ এইটা যারা বিদেশ থেকে মাল আনে তাদের উচিত ছিল মালটা তার হাতে পৌঁছার পরে সে হোলসেলে ছেড়ে দিল দাম অনেক কম এরা কি করে কোন দেশের সাথে চুক্তি হয়ে গেল এত মাল পাঠাই পাঠাইবা এই চুক্তি নামাটা বিক্রি করে এই চুক্তি নামাটা বিক্রি করে পঞ্চাশ লাখ টাকার মাল আসতে কথার কথা এটা পঞ্চান্ন লাখ টাকায় বিক্রি করে ওই কাগজ ডকুমেন্ট পঞ্চান্ন লাখ টাকা যে কিনল হ্যাঁ আবার ষাট লাখ টাকায় বিক্রি করবে এই করতে করতে মালটা যখন পৌঁছবে হাতে অনেক দাম পড়ে গেছে মাঝখানটা খালি কয়েকটা হাত বদল হলো তারা লাখ লাখ টাকা লাভ খেয়ে গেল আর সম্পূর্ণ মালের দাম যে বেড়ে গেল এই বোঝাটা জনগণের কান্দে দেখবে যদি আইন থাকতো শরীয়তের আইন যে আসতেছে ও কাগজ বিক্রি করলে জেল হয়ে কাগজ বিক্রি পারে ওই মালটায় ওই মসজিদে মাঝখানে কেউ ঢুকতে পারবে দাম অর্ধেক হয়ে দাম অর্ধেক হয়ে যেত এই আইন যদি আইন থাকতো হাত বাঁধতে পারবে না এই জন্য হাদিসের বিভিন্ন ঘটনা পাওয়া যায় হাত তো বাঁধতে পারবে না আমার না প্রয়োজন তো বাঁধতে হবে ওই জামানায় ওই জামানায় হাত পাড়া যে সুরত হাতিতে পাওয়া যায় একটা এসছিল প্রত্যেক বাজারে দেখবেন বাজারে রাস্তাগুলো ঢুকতে ওই মুখের মধ্যে কেনা বেচা পাত নেই রাস্তার উপরে লোকজন বসে যায় এক কেসের লোক ওইখান থেকে কিনে আমার ওইখানে বেশি হাতিতে আসছে এদেরকে ধরার জন্য আল্লাহ রসুল সিআইডি রাখছে ওটাকে পাতলা করো করা হয়তো বেদ ছাড়া এখানে কিনে এখানে তোমার মাঝখান থেকে তো না বলো সমাজের কি কল্যাণ হলো কল্যাণ নিষেধ হাত পাচ্ছে অবাঞ্ছিত আর ওখানে কিনতে পারবে কিন্তু হাটটাকে বাজারের ভিতরে যেখানে এই মালটা বিক্রি হয় প্রত্যেক মালটা আলাদা এলাকা আছে ওখানে ওই মাছ বিক্রি হয় কাপড় বিক্রি হয় সেখানে নিয়ে যাবে ওখানে লোকেরা এই মালটা পূজাপতি করবে ওখানে একটু যদি ভিড়ের মধ্যে নিয়ে গেল এখানে খেত ওখানে দুশো পয়সা লাভ করো অথবা তোমার বাড়িতে নিয়ে আসো তুমি যেখানে থাকো সেই মহল্লার সেই গ্রামে আনো ওখানে তাহলে গ্রামের লোকজন কিন্তু খেদমত হলো তারা এখানে আসতে দুই তিন মাইল পরিশ্রম করতে হতো অনেক সময় লাগতো তোমার কাছে নিল এত সময় বাঁচলো তোমার দু পয়সা লাভ হলো দেখেন হয় ওই ওর হবে মন্ডি মানে পট্টি পট্টিতে নাও না তোমার মহল্লায় দিয়ে দাও এইখানে বেসতে পারবে আর একটা স্রোত ছিল ওই জমানায় ওই গ্রামের লোকের মাল নিয়ে আসতো বাজারে শহরের কিছু লোক আগায় যায় ওদের কাছ থেকে এটা মানা করবে ও তো এমনি আসতে তো শহরে তুই না আগায় যায় কিনলে তুই কি ভূমিকা রাখলি মাঝখানে তারা হাত বাড়লো দামটা বাড়লো আর কি লাভ হচ্ছে দেখেন ইসলামী অর্থনীতি এটা কথা দুনিয়াদারদের অর্থনীতিতে পাইবেন তুই অবদান কি রাখলে ব্যবসা মতো মানে সমাজের জন্য অবদান রাখলে সমাজের সেবা করা আপনি দূরের চাইলে এখানে বেচতেছেন সেবা করতেছেন আর না তাদের মাল আনতে সেই কোথায় দেখতে হতো দূরে দূরে ধরেন মালটা অরান বাজার কোথায় কোথায় আছে ওখানে বেঁচে দেবেন আপনি এখানে নিয়ে আসেন এই দুটার সুরত ছিল হাত বাড়া আল্লাহ দুটার করে শাস্তি জারি করে দিলেন চল দেখা শাস্তি করে এই বছর এরা এরকম কাগজ বিক্রি করছে আর আপনাদের টাকার ডকুমেন্ট গেছে টাকা থেকে সময় লাগবে ও টাকার ডকুমেন্ট বিক্রি করবে সে মালার ডকুমেন্ট বিক্রি করছে ও টাকার ডকুমেন্ট বিক্রি করছে আমাদের দেশে পড়ে কাপড় রয়েছে এই রয়েছে বাকি রয়েছে ওই ডকুমেন্টটা আমাদের বিক্রি করবে দুই লাখ টাকা কাপড় তো কাগজটা একজনের বিক্রি করবে দুই হাজার টাকা কমে বিক্রি করবে কাগজ টাকা দরকার আমার কাগজটা গেল এক লাখ আটানব্বই হাজার টাকা দিয়ে এটা আপনার কেন ও কিন্তু কি করবে দুই লাখ টাকা অর্জন করবি এই ডকুমেন্ট দরকার হয়েছে যাই ঘুরা আরেকবারও করলে যায় তো যারা ডকুমেন্ট বেচেন তারা কথা আমি তো এরকম বেশি কাগজ কাগজ তো কোনো মাল না তো ব্যবসা যায় নেই এটা কেমনে যায় তো আমরা যায় পদ্ধতি বলে দিই আমরা বলবো ওর কাছে পরশ দাও ওর কাছে পরশ দাও তুমি এটা আর তোমার এই টাকাটা উসুল করার জন্য তাকে উকিল বানাও ও টাকা উসুল করবে করে তোমার দিলে ওই এক টাকা আটানব্বই দেবা আর কিছু টাকা তাকে উসুল করে দিল উকিল হিসেবে তাকে বিল দিল তাহলে কোর্টে উকিল না তাকে কাজ দিবে ও উকিল যে অ্যাডভোকেট হওয়া জরুরি না উসুল হওয়ার পরে করবে আর ওকে উসুল করার বিনিময় দিবে তখন হাত বলা তবে মালাই আর একটা উসুল একটা ফর্মুলা দিচ্ছেন যে মাল জমা রাখলে জনগণের কষ্ট হয় এই মাল জমা রাখা লালত কমিশন কোন মাল আপনি জমা রাখছেন না জনগণের কষ্ট হয়েছে আসলে কষ্ট হইতেছে না মাল এভেল এভেল এভেল এভেল তখন অসুবিধা নেই মাল নেই আপনি তো আমদানি করো আপনি আটকাই এটা লাগত তার আল্লাহ লাগত তুমি ইসলামের হুকুমাতে তুমি সাংঘাতিক শাস্তি দাও আমাদের সেটা মজুদারি বলে না যায় লাল আর একটা ফর্মুলা দিচ্ছেন আল্লাহ রসুল নাহা রসুল্লাহ আর বা কেনার সাথে শর্ত জুড়ে দিতে পারবে না শর্ত চলবে ব্যবসা কেনা বেচা কেনা এখন বিভিন্ন কেনা দেখবেন শর্ত জুড়ে দিতে প্রধান কথা ডেস্টিনি দুই হাজার এটা অনেকগুলো আছে সত্তর আমাদের কাছ থেকে এত হাজার টাকার মাল কিনতে হবে কত লাগে আবার আরো দুজন গ্রাহক খুঁজে আসতে হবে তাহলে তোমাকে সদস্য করে নেওয়া হবে ঘরে বসে বসে লাভ পাইবে এদের শর্ত লাগাই দিল তখন হারা হয়ে গেছে তাহলে এই জাতীয় নতুন নতুন অনেকগুলো ফর্মুলা আমাদের দেশে চালু হয়েছে সবগুলো শক্ত জুড়ে দেওয়ার কারণে না যায় শক্ত জুড়ে দেওয়া অনেক দূরত আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান একজনে গাড়ি কিনে দিল তোমাকে গাড়ি কিনে দিলাম প্রত্যেক মাসে আমাকে দুই হাজার টাকা করে গাড়ির কিস্তি দিলাম আর এক হাজার টাকা করে কেরায়া তার সাথে ব্যবসা কেনাও করতে দেন আর তার সাথে ভাড়া মতো লাগাই দিতেন বেচা কেনাও করতে দেন যে শুধু এইভাবে দিতেন আমি তোমাকে এত লাখ টাকাতে গাড়ি কিনে দেবো তুমি এতগুলো কিস্তিতে আমাকে ধরতে হবে গাড়ি তুমি এক্ষুনি মালিক তাহলে কিন্তু যায় আপনি তো তা না করে কিস্তিও দেবা মাসে মাসে ভাড়াও দেবা তাহলে ব্যবসা কেনার সাথে ভাব চুক্তি করলেন তা আপনার রসুল মানা করে দিচ্ছে কি মানা করতে নাহা রসুল্লাহ সাল্লাম আর কেনার সাথে শর্ত লাগে উদাহরণ দিলাম কত শর্ত হইতে পারে আপনি বাড়ি আছে তোমার বাড়িতে ব্যস্ত রাখছি দাঁড়িয়ে আছে আমাকে তিন মাস থাকতে দিতে হবে যেখানে শর্ত ভাঙবেন সুদি কাজ দুজন গুণা করা শর্ত লাগানো ব্যবসা কেনা ব্যবসা কেনা ব্যবসা কেনা করলেন শর্ত দিলেন তোমাদের দেখতে পারি এই বাড়িটা দুই লাখ টাকা বেচতে পারি কিন্তু আমাকে পঞ্চাশ হাজার টাকা লোন দিতে হবে প্রত্যেকজন ব্যবসা কেনা আমাকে চাকরিদের কি লোন লোন আলাদা দিলে দিবে না দিলে না দিবে এর সাথে জুড়ে দিলেন শেষ বলে তোমার মধ্যে আমি এটা তবে আমি টাকা জোগাড় করতে পারলে তুমি আবার আমাকে কি করবা আমার কাছে ব্যস্ত এতদিন ভোগ করতে থাকে এখন তোমার কাছে ব্যস্ত কিন্তু হয়তো পারে পাঁচ বছর পরে দশ বছর পরে আমি যদি টাকা জোগাড় করতে পারি তুমি আমার আমার কি দরকার বেশি আমার মাল আছে ফিরাই এখন ব্যবসা করার সময় শর্ত লাগাই দিলেন তো না যায় একে বাইরে লফা বলে বাইরে লফা না যায় পুঁজিকা তিনটা শর্ত বলা হলো আরো শর্ত বলবো ইনশাআল্লাহ এগুলো প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি আপনার রিজেককে হালাল রাখার জন্য সরিয়াতে তো ফর্মুলা দিচ্ছে এই ফর্মুলা জানা আপনার জন্য বাধ্যতামূলক তা না হলে হালাল পয়সা দিয়ে আমি সুদি কারবার করবেন খবর নেই যে সরিয়াতে একটা ফর্মুলা নষ্ট হয়ে গেছে আমার ব্যবসা কেনাটা সুদি কারবার হয়েছে নামাজের মশলা জানা যেরকম জরুরি ব্যবসা কেনা চাকরি কৃষির মশলা যে জায়গায় করতেছেন তার ওটার মশলা জানা ওইরকম খরচ এই জন্য হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালু কোড়া কান্দে করে মার্কেটে ঘুরতেন কোড়া কোড়া কান্দা কান্দে করে মার্কেটে ঘুরতে আর এক এক দোকানদারকে একটা বাসলা বিজ করতেন তোমার দোকানে ইমান বিজ দেখে না হয় এটা কেমনে ব্যস্ত এটা কেমনে ব্যস্ত এর মাস্টার বলতে না পারলে পিঠায় নামাই দিতেন বন্ধ করার দোকান নামো আগে নষ্ট তুমি টাকা দিয়ে বেচা কেনা করে মানুষের সুদ খাওয়াই নগদ টাকা দিয়ে বেচা কেনা করে সুদ খাবে মানুষ মশলা না জানার আপনি এক কেজি লবণ দেন কত টাকা বারো টাকা হ্যাঁ আপনাকে পুটলা দিয়ে দিল আপনার সামনে কোনো মাস্টার দিল ও গুণাগার হলো আপনিও গুণাগার হলেন শরীয়তের খুব মানা হয় না কেজি করলেন মাপতে হবে মাপা করা নেওয়া যায় যদি আপনি ব্যস্ত মানুষ হন এত মাপজোকের টাইম নেই আমার এত মাপজোকের আপনি কেজি কয়েন তোর এক পুটলা কত বারো টাকা বারো টাকা জানালে করতে চান না পুটলা কেন কেজি করলেন কেন মাপতে হবে কারণ আপনিও গুণাগার দোকানদারও গুণাগার বুঝলেন সব জায়গাতে আল্লাহ হুকুম রয়ে গেছে এই কথা মাথায় ঢুকাইতে হবে প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান রয়ে গেছে সেটা খালি মসজিদে না আর বিবেক তালাক দেওয়ার সময় না তালাক তো যাইছে নি যে তালাক দেয় আমাদের দেয় সব হারাম কোথা যায় না যায় তালাক দিয়ে ফতোয়া নিতে আছে আর শরিয়াত বলে ফতোয়া নিয়ে তারপর যায় বলে তালাক দেওয়া শরিয়াত বলে আগে ফতোয়া নাও খোদায় জাহেজ বললে তালাক দিও এই সম্পর্ক স্থায়ী সম্পর্ক এত সহজে ভাঙা লাগে তো প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান আছে এটা জানা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব জানলে যদি হারাম হয় তা আপনার রাস্তাও জানবেন যে হারাম এড়ায় হালাল ভাবে করার ব্যবস্থা কি এটা আপনি জানতে পারবেন কিন্তু আমি বুঝতেছি না তুমি হারাম ব্যস্ত আমার তা শেষ এই কথাটা বুঝতে দেন না এই জন্য এই মশলাগুলো সামনে আসতে হবে এই জন্য এই মশলাগুলো ধীরে ধীরে আমি আপনাদের মধ্যে পেশ করব যাতে হালাল দিকে দায়িত্ব দেওয়া হয়েছে হালাল হয় হারাম না হয়